জিহাদ যুদ্ধ পরিচালনা করছেন তাদের অন্তর্ভুক্ত তারা হয়নি যা মূলত একাশি নাম্বার আয়াতে বলা হয়েছে যারা পিছনে পড়ে রয়েছিল অর্থাৎ বাড়ি করে তারা বসে রয়েছিল এবং তাদের মাল এবং যান দ্বারা আল্লাহর প্রতি যুদ্ধ করাটাকে তারা অপছন্দ করেছিল এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার যে তাবুকের যুদ্ধটা ছিল একটা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা এর পূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে সেই সকল যুদ্ধে এই ধরনের সার্বজনীন ঘোষণা ছিল না যেই কারণে দেখা যায় যে বদরের যুদ্ধেও অনেক সাহাবা অংশগ্রহণ করতে পারেননি এই জন্য তাদেরকে কোনো তিরস্কারও করা হয়নি বরং যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মর্যাদার দিক থেকে অনেক উঁচু মর্যাদার অধিকারী হয়ে গিয়েছিলেন এটা ছিল তাদের একটা বড় ধরনের পাওনা এমনকি বদরের যোদ্ধাদেরকে আল্লাহ সুবাহ এমন মর্যাদা দিয়েছেন এই যুদ্ধে অংশগ্রহণের কারণে বলছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এখন তোমরা যা ইচ্ছা তা করো অর্থাৎ তাদের কোনো পাপকে আল্লাহর আটকাও করবে না ধরবেন না ক্ষমা করে দিয়েছেন এবং সাহাবাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসনে ছিলেন বদরি সাহাবাগন জিব্রাইল আলহিসাম রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন আপনার সাহাবাদের মধ্যে মর্যাদা কাদের সবচেয়ে বেশি তিনি বললেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের ইব্রাহিম আলাহ ইসলাম বললেন যে আসমানবাসীদের মধ্যেও যে সকল ফেরেস্তা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল সমগ্র ফেরেস্তাকুলের মধ্যে তাদের মর্যাদাও বেশি অথচ ওই যুদ্ধে অনেক সাহাবা অংশগ্রহণ করতে পারেননি এই জন্য তাদেরকে কোনো তিরস্কারও করা হয়নি দোষারোপ করা হয়নি এই জন্য তাদের কোনো গুণা হয়নি কারণ এটা সর্বাত্ম ঘোষণা ছিল না উপস্থিত মুহূর্তে যারা চিন্তা তাহলে একটু কমাই দিয়ে যাবো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম শুধুমাত্র উপস্থিত মুহূর্তে যারা তৈরি হয়ে অভিযানে যেতে পারবে তাদেরকে ডাক দিয়েছিলেন যাদের প্রস্তুতিতে বিলম্ব হবে তাদেরকে অবকাশ দিয়েছিলেন এই জন্য তিরস্কার করা হয়নি উহুদের যুদ্ধে অনেক অংশগ্রহণ করতে পারেনি এই জন্য তাকে তিরস্কার করা হয়নি এর আগের যতগুলো যুদ্ধ ছিল সবগুলো যুদ্ধের মধ্যেই সকল সাহাবাই একই সাথে অংশগ্রহণ করেননি অনেকেই করেছেন কেউ কেউ কোনো উজোরের কারণে হোক আর কোনো কারণে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে তিরস্কার করা হয়নি অভিযুক্ত করা হয়নি কিন্তু তবুকের যুদ্ধটা ছিল একটা সার্বজনীন যুদ্ধ কোন ইমানদার ইমানের দাবি করার পর এই যুদ্ধে অংশগ্রহণ না করে থাকার অনুমতি ছিল না আমি এই বিষয়টা তাবুকের যুদ্ধের ব্যাপারটা পূর্বে আমি আলোচনা করেছিলাম এই সার্বজনীন অভিযানে যারা অংশগ্রহণ করল না তাদেরকে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মোমিনদের কাতালে কাতারে এটা তাদেরকে রাখলেন না এবং আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে গ্রহণ আর করলেন না যেই তিনজন প্রকৃত মুমিন অংশগ্রহণ করতে পারেননি কাহাব ইবনে মালিক মুরারা ইবনে রবি হেলাল ইবনে ওমাইয়া তিনজন সাহাবি অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে সামাজিকভাবে বৈকট করা হয়েছিল কোন মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখেনি পঞ্চাশ দিন এইভাবে অতিবাহিত হয়েছিল এরপর আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন আর বাকি যারা ছিল এরা সকলেই ছিল মুনাফিক যারা অংশগ্রহণ করতে পারেনি এই মুনাফিকদের কথাটা এই আয়াতে শেষ করা হয়েছে যে এটা আমরা সরাসরি দেখতে পাই এটা আমরের এই আয়াত আদেশ করা হয়েছে আমরে হাজের গাইব কিন্তু এখানে আমর হিসেবে ব্যবহৃত হয়নি এটা ব্যবহৃত হয়েছে সংবাদ হিসাবে খবর হিসাবে কিন্তু খবরটাকে আমর হিসাবে কেন ব্যবহার করা হলো এখানে খবরটাকে আমর হিসাবে কেন ব্যবহার করা হলো এটা এই জন্য যে এটা এমন খবর যেই খবরটা অবশ্যম্ভাবী ঘটবে এটা শুধু খবরই নয় এটা অবশ্যই ঘটবে যে কারণে এটাতে অবধারিত এটাকে নিশ্চিত করার জন্যই আমর ব্যবহার করা হয়েছে বাহ্যিকভাবে যে আয়াতের অর্থটা এখানে দাঁড়ায় তারা যেন কম করে হাসে বেশি করে কাঁদে কিন্তু আসলে অর্থটা হলো তারা যেন এই দুনিয়ার জীবনের স্বল্পকালীন সময়ে যা হাসা তারা হেসে নেয় আর তারা বেশি করে কাঁদবে ওই সময়ে যেই জীবন আর কোনোদিন শেষ হবে না অনন্তকালে তারা বেশি করে কাঁদবে এই তফসিলটি করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু যা তফসিরে ইবনে আবি হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আদুনিয়া কালিলুন ফালিয়াদহাকু ফিহা মা শাউ فإذا انقطعت الدنيا فإذا انقطعت الدنيا وصاروا إلى الله আবদুল্লাহ আবাদ বলছেন কালিলুন দুনিয়াটা হলো একেবারে নগণ্য অল্প স্বল্পকালীন সময় এই দুনিয়ার জীবনটা হলো একেবারে কম সময় তোমরা যা ইচ্ছা হয় মনে যা চায় হেসে নাও এই দুনিয়ার স্বল্পকালীন জীবনে তোমরা যত মন চায় তোমরা হাসো তাকে বলা হচ্ছে মোনাফিকদেরকে দুনিয়া ও সোয়ারু ইলাল্লাহ যখন দুনিয়ার জীবন তোমাদের শেষ হয়ে যাবে এবং তোমরা আল্লাহর কাছে চলে যাবে তখন তোমাদের কান্নার পালা শুরু হয়ে যাবে আর তা কখনো শেষ হবে না এই তফসিলটি হল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ করেছেন এবং এই আয়াতের তফসিরে অনেকগুলো হাদিস রয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন জাহান্নামীদের এক কাজ থেকে অন্য কাদের দূরত্ব হবে ষাট মাইল তার দেহটা এত বড় করে দেওয়া হবে তাদের তার এই এক কাজ থেকে অন্য কাজের দূরত্ব ষাট মাইল হবে এমন বর্ণনাও আছে তার এক কাপের দূরত্ব অন্য কাপ পর্যন্ত দূরত্ব এমন একজন গুড় সোয়ার তার উপর দৌড়াতে পারবে একেবারে চল্লিশ বছর কত দূরত্ব হবে ওই জাহান নামে সে কাঁদবে সেদিন তার কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে দুই গালের মধ্যে নহর প্রবাহিত হবে সেই নহর দিয়ে সেখান থেকে নদী প্রবাহিত হবে চুকের পানির নদী প্রবাহিত হবে সেই নদীতে কেউ চাইলে নৌকা চালাতে পারবে তার গাল দিয়ে যেইভাবে কাব্বার কারণে যেইভাবে নদী প্রবাহিত হবে এইভাবে জাহান নামীরা কাঁদবে অনন্তকাল কাঁদবে এই অনন্তকাল কাদার কারণে চোখের পানি এইভাবে বের হতে হতে তার দুই গাল দিয়ে নদী তৈরি হয়ে যাবে সেই নদী দিয়ে নৌকা চালানোর মতো অবস্থা হয়ে যাবে ফেরেস তারা তখন তাদেরকে বলবেন তোমরা তো দুনিয়ায় খুব হেসেছিলে এখন কাঁদো মনের মতো করে কাঁদো তাদের এই কাঁদার কারণে তার প্রতি কেউ সিম্পৃতি দেখাবে সহানুভূতি দেখাবে কখনো নয় তার এই কাঁদা দেখে ফেরেস থাকুন তাদের আরো তিরস্কার করবেন এবং বলবেন তোমরা মনের আনন্দে এখন কাঁদো তোমাদের কাঁদা কোনদিন শেষ হবে না এই জাহান নামের এই শাস্তি আল্লাহ সুবাহানাহু জাহান নামীদের জন্য রেখেছেন এবং জাহান নামে সর্বনিম্ন পর্যায়ের যে আজাব দেওয়া হবে সেই জাহান নামীর পায়ে আগুনের জুতা পরানো হবে আর এতেই তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে এবং সে মনে করবে তার মতো শাস্তি মনে হয় জাহান নামে আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ সেই হল সবচেয়ে কম শাস্তির মধ্যে নিমজ্জিত আল্লাহ সুবাহ এখানে এই কথাটাই বলছেন এই মুনাফিকিনদের তাদেরকে যারা আল্লাহর দিনের পথে যান এবং মাল দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করল না আর এই যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরে নিজেদের ঘরে পরিবার পরিজনের মধ্যে থেকে তারা আমল ত্রুটি করার সুযোগ পেয়ে তারা অত্যধিক আনন্দিত হয়েছে এবং খুব এতে করে তারা তৃপ্তি অনুভব করছে ব্যাপকভাবে এখন তারা হাসি তারা করতে পারছে তারা হেসে খেলে সময়টাকে পার করে দিতে পারছে এদের কি বলা হচ্ছে এই দুনিয়ার স্বল্পকালীন জীবনে তোমরা যা হাসতে চাও তা ভালো করে হেসে নাও তোমরা এই দুনিয়ার মধ্যে তোমরা যত ইচ্ছা এই দুনিয়ায় তোমরা হাসো কারণ আর দুনিয়া কালিলুন দুনিয়াটা হলো অতি অল্প সময়ের কি কারণে তাদেরকে আল্লাহ এই কথাটা বলছেন যে তারা যুদ্ধে অংশ গ্রহণ করলে তাদের মাল দিতে হবে এখানে তার পরিশ্রম হবে কষ্ট হবে জীবনের ঝুঁকি আছে একে তো তার ঘর বাড়ি ছাড়তে হবে যুদ্ধের রওনা দিলে ঘর বাড়ি ছেড়ে যেতে হয় না স্ত্রীর সাথে থাকবে না সন্তান আদির দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না এই পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে বের হতে হবে মুজাহিদদের সাথে বাড়ি গড়ে রেখা মায়া নিজের বিছানায় ঘুমানোর একটা আলাদা একটা তৃপ্তি একটা আরাম এটা ছাড়তে হবে সর্বোপরি বাড়ি গড়ে থাকলে নিজের ধন সম্পদের হেফাজত করা উন্নতি করার জন্য যেইভাবে চেষ্টা করা সম্ভব ছিল এগুলোও করা যাবে না এতে করে নিজের ঘর বাড়ি অরক্ষিত হয়ে যাবে অযত্ন অবহেলায় পড়ে থাকবে ধন সম্পদ সেগুলো নষ্ট হবে এই ধরনের কষ্ট এরপরে সর্বোপরি যুদ্ধে রওনা দেওয়ার জন্য নিজের সম্পদও নিয়ে যেতে হবে এখানে সম্পদও খরচ হবে রাস্তার পরিশ্রম কষ্ট সর্বোপরি যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর মোকাবেলায় নিজের জীবনটাকে পেশ করা এ ঝুঁকি এ সবগুলো তো খুবই কষ্টকর এই সব ভাবনায় তারা যখন এ থেকে বিরত থাকতে পারল তখন তারা মনে মনে খুব তৃপ্তি পেল স্বাদ পেল মজা পেল আজকে আমাদের এই সমাজে আমাদেরই অনেক আত্মীয় স্বজন উপহাস করে কত সুন্দর আরামে ছিল পরিবার পরিজন নিয়ে কিভাবে থাকতে পারত এত সম্পদ এত প্রাচুর্য ছিল কি এক পথে গেল কি সব শেষ উপহাস করে না সব শেষ তারা এইগুলো এই জিহাদে অংশ গ্রহণ না করে নিজের ঘর বাড়িতে থেকে তারা যে সুন্দর এই পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন এগুলো করতে পারছে চরম তৃপ্তি পাচ্ছে এদের কি আল্লাহ বলছেন তোমরা এই দুনিয়ার এই মজাটা যত তোমরা চাপতে চাও মজা চেখে নাও আর যত আমোদ পূর্তি করতে চাও আমোদ পূর্তি করে নাও হাসি তামাশা যা করার করে নাও এই দুনিয়ার জীবনটা তো অল্পকালের এই স্বল্প দিনের সেই আমোদ প্রমোদ যা করার করে নাও কারণ তোমাদের জন্য সামনে কান্দার সময় আসতেছে এই সর্বকালীন জীবনে যত আমোদ প্রমোদ হাসি তামাশা করতে চাও এগুলো করে নাও সামনে কাদার সময় আসে সেই সময়টা আসতেছে তোমাদের অতি নিকটেই আল্লাহ সুবাহ এই কথাটা এখানের মধ্যে বলে দিয়েছেন দুনিয়া যখন তোমাদের দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে তোমরা চলে যাবে পাল ইয়াস্তাংকুল বুকা তখন তোমাদের কান্নার পালা শুরু হবে আবাদা আর সেই কান্নার কখনো শেষ হবে না এই কথাটাই বলা হয়েছে তোমার বেশি করে তখন কাঁদবে এমন কাদা কাঁদবে যেই কাদা কোনো দিন তোমাদের শেষ হবে না আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক করে দিলেন এই দুনিয়ার জীবনের সুখ শান্তি আরামায়েশ এগুলার মধ্যে ডুবে থাকে কারা কাকের মুশ্রিক মুনাফিকরা মুমিনগণ এই দুনিয়ার জীবনের এই আরামায়েশ বুক বিলাসের মধ্যে ডুব দেয় না বরং মুমিনগণ চিরকালীন সেই সুখ শান্তি আরামায়েসের জন্য এই দুনিয়ার সর্বকালীন জীবনের সকল ত্যাগ এবং কুরবানি স্বীকার করে নেয় আর সেই পথটাই হল আল্লাহর পথে যুদ্ধ এই আয়াতটি নাজির করা হয়েছে কাদের জন্য যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করল না তাদের জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাদেরকে এ ধরনের কঠোর বাণী শোনানো হলো আর আজকে ইমানের দাবি করার পর যদি কেউ আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধ না করে এমন এক সময় যেই সময়ে দুনিয়ায় কুফফারদের রাজত্ব চলছে সারা দুনিয়ায় শয়তানের রাজত্ব চলছে শয়তানের প্রেতাত্মারা সারা দুনিয়ার রন্দে রন্দে তখন বিচরণ করছে সারা দুনিয়াটাতে তারা শয়তানি কর্মে ভরপুর করে দিয়েছে ওই অবস্থা চোখের সামনে দেখার পরেও যদি কেউ এদের বিরুদ্ধে যুদ্ধ না করে আর ইমানের দাবি করে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং প্রসারক তারও ইমানের দাবিটা হল সবচেয়ে বড় মিথ্যা এবং প্রতারণায় পরিপূর্ণ এমন লোকদের ইমানের দাবি করার কোন অধিকারই নেই এদের জন্য আল্লাহ বলছেন কুফারদের সাথে তোমরা মিশে থেকে তোমরা যে আমোদ প্রমোদ করছো হাসি তামাশা করছো সেগুলো তোমরা যত বেশি পারো এই স্বল্পকালীন জিন্দগিতে করে নাও কারণ তোমাদের আমোদ প্রমোদের সময় এ পর্যন্তই এরপর আল্লাহর কাছে চলে যাবে বোকা এরপর তোমরা আল্লাহর কাছে চলে যাবে আর তখন তোমাদের কান্নার পালা শুরু হবে লায়ান কাজু আবাদা সেই কান্নার কখনো শেষ হবে না এটা কেন জাজা আম্বিমা কানু ইয়াকসিবুন এটা তোমাদের কর্মের বদলা স্বরূপ এই দুনিয়ায় তোমরা যা করছো তোমাদের কাজের তোমাদের কর্মের বদলা স্বরূপ যা যা বদলা আর সেই কর্মটা কি তোমরা এই দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছো দুনিয়ার আরাম আয়েসে তোমরা লিপ্ত হয়ে আছো ভোগ বিনাশে মত্ত দুনিয়ার খেল তামাশায় তোমরা জীবনটাকে পার করে দিচ্ছ এটাই এই কর্মের কারণে এই কর্মের বদলা স্বরূপ তোমাদেরকে এই অবস্থায় পতিত হতে হবে কারণ দুনিয়ার তাই আল্লাহ তোমাদেরকে ওই খেল তামাশা আমোদ প্রমোদ হাসি তামাশা আর নাচ গানে মত্ত হয়ে দুনিয়াটাকে খেলার একটা ক্ষেত্র বানিয়ে তোমরা অতিবাহিত করে দেবে এই ধরনের অনর্থক তোমাদেরকে আল্লাহ পয়দা করেননি তোমাদের সুস্পষ্ট দায়িত্ব দিয়ে পয়দা করেছিলেন আল্লাহ দুনিয়ায় সময় সুযোগ দিয়েছিলেন সেই দায়িত্ব পালনের জন্য তোমাদের পথ ও নির্দেশিকা দিয়েছিলেন তোমাদের কাছে নবী পাঠিয়েছিলেন রাসুল পাঠিয়েছিলেন কিতাব পাঠিয়েছিলেন তোমরা সেই কিতাব অস্বীকার করেছো অমান্য করেছো নবীর পথ তোমরা ছেড়ে দিয়েছ এটাই তোমাদের কর্ম ছিল এগুলো ছেড়ে দেওয়ার কারণে তোমরা যে পথে চলছিলে সেটা হল শয়তানের পথ আর শয়তানি পথে তোমরা যা কিছু করেছিলে সেই কাজের বদলা স্বরূপ তোমাদের যা কিছু পাওনা হয়েছে এই পাওনা এখন তোমাদেরকে প্রদান করা হচ্ছে আর সেই পাওনাটা লাভ করেই তোমরা এইভাবে কাঁদবে যেই কাদা তোমাদের আর কখনো শেষ হবে না এটা একটা লক্ষ্য করবেন আমাদের কিছু ত্রুপিপন্থী লোক এরা এই আয়াতটাকে খুব সুন্দর করে নানা এই বিনাইয়া উচ্চারণ করে বেশি করে কাঁদে এই দুনিয়ায় কিন্তু এই আয়াতটাকে মূলত তারা বিকৃত করছে তারা নানাইবিনে এখানে কান্নাকাটি করে এই কথাটা এখানে বলা হয়নি নিজের কর্ম সংশোধন করে না শুধু কাঁদে কিন্তু এই কথাটা তো আল্লাহ কেন বলেননি আল্লাহ বলেছেন যারা আল্লাহর দিনের প্রতি যুদ্ধে অংশগ্রহণ না করে গড় বাড়িতে বসে থেকে হাসি তামাশায় মত্ত তাদেরকে বলছেন তোমরা এই হাসি তামাশার মধ্যে এই দুনিয়ার স্বল্পকালীন জীবন তোমরা কাটিয়ে দাও আর তোমাদের এই যুদ্ধে অংশগ্রহণ না করে ঘরে বসে হাসি তামাশায় লিপ্ত থাকার কারণে তোমাদের জীবন যখন শেষ হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন ওই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তোমাদেরকে শাস্তি দেবেন এমন শাস্তি দিবেন যে শাস্তিতে পতিত হয়ে তোমরা শুধু কাঁদবে তোমাদের আর কোন উপায় থাকবে না ওই শাস্তি থেকে বের হওয়ার কোন রাস্তা পাবে না অনন্তকাল তোমাদের ওই শাস্তি চলমান থাকবে ওই শাস্তির মধ্যেই তোমরা থাকবে আর এই কারণে তখন তোমাদের কান্না ছাড়া আর কোন উপায় থাকবে না এই জন্য তোমরা বেশি করে করে সেদিন কাঁদবে আল্লাহ এই কথাটা বলেছেন আর এই সুফিপন্থীরা দুনিয়ার মানুষকে এই দুনিয়া থেকে বিমুখ করে দিয়ে সংসার থেকে বৈরাগী বানাতে চায় তাদের মধ্যে রুহবানিয়ত প্রতিষ্ঠা করতে চায় এরা আল্লাহর আয়াতকে বিকৃত করে মূলত এরা এই ধরনের অপব্যাখ্যা করে মানুষের কাছে পেশ করে অথচ এই আয়াত যখন নাজিল হয়েছিল সেই সময় এই আয়াতের তফসির তাহাবারা যা করেছিলেন তারা সেটা বুঝে না কোরআন মজিদ যেই সময় নাজিল হয়েছিল সেই সময়ে এই কোরআন মজিদের যে তফসির করা হয়েছিল যে আয়াতের যে ব্যাখ্যা করা হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলহাম নিজে করেছিলেন সাহাবাইকার রাজি আল্লাহ তালানহুম করেছিলেন ওইটাই হইল কোরআন মজিদের তফসির আর আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআন মজিদের তফসির কারকদের মধ্যে প্রথম পর্যায়ের একজন মুফাসির আর তিনি কোরআন মজিদের ভাব তিনি গভীরভাবে অনুধাবন করতেন অনেকে হয়তো ভাষা ভাষা অনুভব করতেন কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস কোরআন মজিদের আয়াতগুলোর গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারতেন যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস খুবই কম বয়সের একজন ছেলে ছিলেন যখন উমর রাজি আল্লাহ তালানহুর কাছে যে সকল বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ বসতেন বড় বড় সাহাবারা বসতেন তাদের সাথে আবদুল্লাহ ইবনে আব্বাসকে উমর বসাতেন এতে করে বড় বড় সেই সাহাবিগণ মর্যাদাপূর্ণ সাহাবিগণ তারা কেউ কেউ মন্তব্য করলেন যে আমিরুল মুমিনিন এই ধরনের ছোট্ট একটা ছেলেকে আমাদের মতো বয়স্ক মুরব্বীদের সাথে এই মাদ্রিসে বসতে দেন অথচ এই ছেলের মতো আমাদেরও তো ছেলে পেলে আছে তাদের এই কথাটা উমর যখন শুনতে পেলেন তখন একদিন সে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও মসজিদে রাখলেন আর এই মুরুব্বীদের সহকারে সকলকে নিয়ে বসলেন বসার পর তিনি তাদেরকে কোরআন মজিদের সুরায় নসর সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে সুরায় নসর সম্পর্কে আপনাদের ধারণা কি এর থেকে আপনারা কি উপলব্ধি করতে পেরেছেন তারা ব্যাখ্যা করলেন এটা তো আমাদের একটা খুশির সংবাদ যে আল্লাহ নিজের নিজের পক্ষ থেকে সাহায্য করেছেন আর তার রাসুলের মাধ্যমে দিনের বিজয় হয়েছে এই সুরার মাধ্যমে তো আমাদেরকে দিনের বিজয়ের এবং আল্লাহর সাহায্যের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে এটা তো আমাদের অত্যন্ত খুশির সংবাদ হ্যাঁ আয়াতের ভাব অর্থ বাহ্যিক তো এমনই ইদা আনা আনাসুল্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো তখন দেখতে পেলেন লোকজন দলে দলে ইসলামে প্রবেশ করছে এটা তো বাহ্যিক করতে এটাই যে আল্লাহ সাহায্য এবং বিজয় এসেছে তখন লোকজন দলে দলে ইসলামে প্রবেশ করছে ইসলামের বিজয় এটা খুশির সংবাদ আবদুল্লাহ ইবনে আব্বাসকে যখন উমর রাজি আল্লাহ প্রশ্ন করলেন হে আবদুল্লাহ এই সুরা থেকে তুমি কি বুঝতে পেরেছো প্রথম তিনি বললেন আমি এই সুরায় নসর থেকে বুঝতে পেরেছি রাসুল্লাহ সাল্লাসাল্লামের ওফাতের সংবাদ এই সুরার মাধ্যমে আল্লাহ রাসুলের ওফাদের সংবাদ দিয়েছেন তিনি আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না কারণ এই সুরার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে রাসুল প্রেরণের উদ্দেশ্য ছিল দিনের বিজয় আর এখানে জানিয়ে দেওয়া হয়েছে এখন দিনের বিজয় হয়ে গেছে আল্লাহর সাহায্যে এখন আর রাসুলের থাকার আর প্রয়োজন নাই রাসুলের সেই মৃত্যুর সংবাদ আমি এখানে এই সুরা থেকে বুঝতে পারছি তখন উমর রাজি আল্লাহ আনহু বললেন আমিও তোমার মতোই বুঝতে পেরেছি এছাড়া আর কিছু বুঝি না এতে করে ওই সাহাবারা তখন বুঝতে পারলেন তার জ্ঞানের গভীরতা কোরআন সম্পর্কে তার কি উপলব্ধি সে কোরআনের ভাবগুলো কিভাবে উপলব্ধি করতে পেরেছে যে এত বড় বড় বয়স্ক এই সাহাবারাও এই উপলব্ধি করতে পারেননি এইভাবে গভীরভাবে তারা বুঝতে পারেননি যা বুঝেছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহু আনহু সেই আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহু আনহু এই আয়াতের তফসির এটা করেছেন যেটা আমি এখন বললাম فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين আল্লাহ যদি আপনাকে তাদের কোনো বুদ্ধের কাছে ফিরিয়ে আনেন তখন তারা তোমার কাছে অনুমতি প্রার্থনা করবে অন্য কোন অভিযানে বের হওয়ার জন্য তাদেরকে বলে দাও তোমরা কখনো আমার সাথে আর কোন যুদ্ধ অভিযানে বের হবে না এবং আমার সাথে সামিল হয়ে শত্রুর বিরুদ্ধে আর কখনো তোমরা যুদ্ধ করবে না কারণ তোমরা প্রথমবারে তো ঘরে বসে থাকাকেই পছন্দ করেছিলে এখন তোমরা যারা পিছনে বসে আছে মহিলাগণ তাদের সাথে ঘরেই বসে থাকো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহ গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা দিয়েছেন যা কেয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে সেই নির্দেশনাটা কি যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলেছেন যে আপনি যদি ওই যুদ্ধ অভিযান থেকে ফিরে আসেন আসার পরে এমন কোন লোকদের মাঝে আসেন যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করে নাই সেই সকল লোকেরা আপনার কাছে এসে অনুমতি প্রার্থনা করবে এখন যদি আর নতুন কোন অভিযানে কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করেন আমাদেরকে ওই সেনাবাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করুন আমরাও এখন যুদ্ধে যাব আল্লাহ বলে দেন এটা চূড়ান্ত পায়তলা হে এই সকল লোকদেরকে বলে দিন না তোমরা কখনো আমার সাথে বের হবে না আর কোনো যুদ্ধে আর আমার সাথে মিলিত হয়ে শত্রুর বিরুদ্ধে তোমরা কখন আর কোন যুদ্ধ করবে না এটা তাদের দুনিয়ার জীবনে মুসলমানদের থেকে সম্পূর্ণ পৃথক করে দেওয়া এটা চূড়ান্ত পর্যায়ের একটা পৃথকীকরণ আলাদা করে দেওয়া এটা চূড়ান্ত পর্যায়ের খায় ফেলা যখন দিন দুর্বল ছিল কঠিন অবস্থা ছিল মুসলমানদের বাহিনী দুর্বল ছিল শত্রু প্রবল ছিল যখন মুসলমানদের সহযোগিতা মুসলমানদের কাফেলাভুক্ত হওয়া বাহিনীভুক্ত হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময়ে তোমরা এই বাহিনীতে যোগদান করনি সেখানে তখন তোমরা আসনি অথচ তোমরা ইমানের দাবি করেছিলে তারা মুনাফিকদেরকে বলা হচ্ছে কিন্তু কাফেররা তো কোনোদিন কথা বলবে না বলবে তো মুসলমানরাই বলবে এই মুনাফেকরা যারা ইসলাম যখন দুর্বল ছিল তখন মুসলমানদের সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করেনি বরং তারা গড় বাড়িতে বসে থাকত পিছনে পড়ে থাকত কখনো যদি বাহানা করে তাদের সাথে একটু নড়াচড়া করত বাহিনী রোয়ানা হয়ে গেলে আস্তে আস্তে পিছনে পড়ত যাতে তারা দেখতে না পায় কোনো গুহার মধ্যে লুকিয়ে যেত এরপরে বাড়িতে চলে আসত কেউ যাতে বুঝতে না পারে এইভাবে তারা পালাত আর সর্বশেষ সার্বজনীন যুদ্ধের ঘোষণা যখন তাবুকের দেওয়া হল সেই সময় যারা অংশগ্রহণ করল না সেই কঠিন অবস্থায় যারা অংশগ্রহণ করেনি যখন ইসলামের বিজয় পতাকা বিভিন্ন দিকে পথ পথ করে উঠছে ইসলামের বিজয় অভিযানগুলো চলছে ব্যাপকভাবে গণিমতের মাল মুসলমানদের হস্তগত হচ্ছে বিভিন্ন অঞ্চল মুসলমানদের দখলে আসছে মুসলিম রাজত্বের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সময় এসে তারা বলে কি জন্য বলে এখন ঝুঁকি কম অভিযানে গেলেই গণিমতের মালের অংশ পাওয়া যায় বাঘ পাওয়া যায় এই জন্য এখন এসে বলে এবার যদি কোনো অভিযানে বের হন কোথাও যদি কোনো সৈন্যবাহিনী প্রেরণ করেন আমরাও যেতে চাই যুদ্ধে ওই বাহিনীভুক্ত আমাদেরকেও আমাদেরকে রাখেন আমরা এটা শরিক হতে চাই কিন্তু আল্লাহ সুবাহান এটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন না তোমরা কখনো বের হবে না মুসলমানদের দলের সাথে তোমাদের কোনো সম্পর্ক আর নাই মুসলিম জামাত থেকে দল থেকে তাদেরকে বের করে দিতে হবে আর মুসলিম দলের কোনো সদস্য নয় কারণ তারা দূর দিনের সাথে ছিল না সুদিনের সাথী হতে চায় এই জন্য সুদিনে এদেরকে নেওয়া নিরাপদ নয় এরা কারা হজরতে কাতাদা রবি আল্লাহ তালানহু বলেন যারা হলো ওই বারো জন মুনাফিক যারা তাবুকের যুদ্ধে সাথে গিয়েছিল আর ষড়যন্ত্র করছিল ফেরার পথে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করছিল ওই বারো জনের কথা তিনি বলছেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ বলছেন এরা হলো তারা যারা তাবুকের যুদ্ধে ইমানদারগণ বের হয়ে যাওয়ার পর বাড়ি করে রয়ে গিয়েছিল আর আয়াত থেকে তাই বোঝা যাচ্ছে এরাই যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের কথাটাই এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ বলছেন কি ইন্নাকুম রাজুইতুম বিল গৌদি আউ্বালা মাররা তোমরা পূর্বেই তো প্রথমবারেই তোমরা নিজেদের ঘরে বসে থাকাকেই তোমরা পছন্দ করে লিখছিলে এই অংশ থেকে আয়াতের অংশটা থেকে বোঝা যায় ওই সকল লোকেরাই যারা তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি যখন মুসলমানদের সার্বজনীন সর্বাত্মক যুদ্ধের জন্য কোনো বাহিনী গঠন করা হয় এবং কাউকে যখন সেখানে রক্ষক দেওয়া হয় না ওই সময় যদি কেউ ওই বাহিনীভুক্ত না হয় ওই অভিযানে বের না হয় তাহলে পরে আর তাকে কখনো মুসলমানদের কাফেলাভুক্ত রাখা যাবে না দলভুক্ত রাখা যাবে না মুসলমানদের বাহিনীভুক্ত রাখা যাবে না আল্লাহ এখানে এই নির্দেশটাই প্রদান করেছেন কিন্তু যখন ছোট ছোট যত সারিয়াগুলো প্রেরিত হবে বা সার্বজনীন অভিযান ছাড়া কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো অভিযান চালানো হবে সেখানে কিছু সদস্য কিছু সৈন্যবাহিনী বাছাই করে তাদেরকে প্রেরণ করা হবে সেটা হলো আলাদা এখানে অন্যরা আলাদা না গিয়েও থাকতে পারে কারণ এখানে তাদের তো অনুমতি দেওয়া হয়েছে অনুমতি সাপেক্ষে যারা অভিযানে অংশগ্রহণ করলো না এতে সমস্যা নাই কারণ তারা অনুমতি প্রাপ্ত তাদেরকে ডাকাই হয়নি এখানে সমস্যা নাই শুনে একটা অভিযান চালানোর জন্য হয়তো কোথাও বিশ জন লোক চাওয়া হলো বিশ জনই অভিযান চালাবে হয়তো সদস্য আছে হয়তো এক হাজার কিন্তু যে ডাকা হয়েছে সেই বীরজনই অভিযান চালাবে বাকিদেরকে যেহেতু ডাকা হয় নাই তারা এই জন্য অভিযুক্ত না তাদের তো ডাকাই হয়নি এখানে কিন্তু যখন এক হাজার বাহিনীর সদস্য আছে এক হাজারকে ডাকা হয়েছে এ থেকে যদি একজনও যদি বিরত থাকে তাহলে সে আর কোন অভিযানে বের হওয়ার অনুমতি পাবে না বিনা অনুমতিতে যারা পিছনে পড়ে থাকবে অভিযানে বের হবে না সার্বজনীন অভিযানের সময় তারা আর কখনো সুযোগ পাবে না এটা এই কারণে যে আল্লাহ সুবাহান এটার দ্বারা প্রমাণ করে দিচ্ছেন যে আল্লাহ দিনের দিনের পথে যুদ্ধ করা এটা সকলের কাজ নয় আল্লাহ দিনের পথে নিজের যান মাল দিয়ে জিহাদ করা এটা সকলের কাজ নয় এটা করবে শুধুমাত্র ওই হালেস মুখলিস মোমিনগণ যাদের ইমান পরিশুদ্ধ যেই ইমানের মধ্যে কোনো শির্কের মিশ্রণ নাই ওই ইমান যে ইমান শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত যেই ইমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি এমন ভাবে যে সেই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলবে এবং রাসুলের আনুগত্য করে চলবে সেই মুমিন দায়ী শুধুমাত্র আল্লাহর প্রতি জিহাদ করতে পারে এটা দুনিয়া পূজারই কোন লোকের কাজ এটা নয় যারা দিনও চায় দুনিয়াও চায় সুবিধাবাদী যারা সুযোগ হলে যদি আল্লাহর হুকুম মানলে অসুবিধা না হয় তাহলে এই সেই হুকুমটা মানতে তারা চায় সেটা মানে রাসুলের কোন সুন্না পালন করলে যদি অসুবিধা না হয় সেই সুন্নাটা পালন করে কিন্তু রাসুলের যেই সুন্না পালন করতে গেলে কষ্ট হয় সেই সুন্না পালন করে না এই ধরনের সুবিধাবাদী লোকদের আল্লাহর প্রতি জিহাদের জন্য উপযুক্ত নয় এরা এই কাজের উপযোগী নয় এই জন্য আল্লাহ এদেরকে আলাদা করে দিয়েছেন বাছাই করে দিয়েছেন এরা পৃথক হয়ে যাবে আমাদের দেশে এমনই দেখবেন কিছু ব্যক্তিগত এবাদত আছে যেগুলো পালন করলে দুনিয়ার কাফের মুশ্রিকদের কোনো অসুবিধা হয় না সেইগুলোতে তারা বাধার সৃষ্টি করে না আনুষ্ঠানিক কিছু এবাদত আছে যেগুলোতে তাদের কোনো আপত্তি নেই কারণ তারাও কিছু আনুষ্ঠানিক ধর্মীয় কিছু অনুষ্ঠান পালন করে এবাদত করে সকল ধর্মের লোকেরাই আনুষ্ঠানিক কিছু কাজ করে কিন্তু বাস্তব জীবন জীবনের বিশাল ক্ষেত্র সম্পূর্ণ তারা স্বাধীন করে নিয়েছে ধর্মের সীমানা নিয়ন্ত্রণ থেকে সীমানা থেকে তারা মুক্ত করে নিয়েছে সেখানে তারা স্বাধীন যে যেমন ইচ্ছা চলবে এই কারণে ব্যক্তিগতভাবে কিছু এবাদতে যেগুলোতে বাধা নেই কাপের কুফারদের সেই এবাদতগুলো কিছু সংখ্যক মুসলিম লোক করে আর মনে মনে তৃপ্তি অনুভব করে আমি তো ইসলাম পালন করে চলছি তো আমার ইসলাম পালন তো বাধা দিচ্ছে না কিন্তু আল্লাহ সুবাহ অসংখ্য আদেশ সে অমান্য করে চলছে সেই আদেশগুলো সে যদি পালন করার জন্য কখনো বলে বা ইচ্ছা পোষণ করে কুফাররা সাথে সাথে তার গাড়ির উপর চেপে বসবে তখন সেই আদেশগুলোর ব্যাপারে সে কোনো কথাই বলে না সেগুলো তো পালনও করে না অথচ মনে করে সে মুসলিম আল্লাহ সুবাহ আদেশ করেছেন আস্তারিকু আস্তারিকাতু ফাক্তাউ আইডিয়াহুমা চুর এবং চূর্ণির হাত কেটে দাও এই কথাটা যদি কেউ বলে দুনিয়ার সকল কুফাররা শিয়ালের মতো এক সুরে আওয়াজ করে উঠবে না সারা দুনিয়ার কুফার এবং দুনিয়ার এদেশের মুসলিম নামদারি কুফাররাও এমনকি তাদের সাথে সুর মিলাবে কিছু আহবার এবং রুহবান কিছু খানকার পীর বন্ধ প্রথারক ধর্মের লেবাস পরে যারা প্রতারণা করে জাতির সামনে এই ধরনের ভণ্ড প্রথারকাও কুফফারদের সাথে সুর মিলাবে শিয়ালের মতো এক আওয়াজ করে উঠবে যে এটা চরম ও মানবিক কাজ একটা মানুষের হাত কেটে দেওয়া বলবে এটা মধ্য যুগের এটা কাজ আজকের আধুনিক যুগে চলতে পারে না নাউজুবিল্লা মিন জালিক আর এই কথাটা যেই বলবে সেই কাতে কারণ আল্লাহর একটা আয়াতকে সরাসরি সে অস্বীকার করছে আল্লাহর একটা হদের কে সে অপছন্দ করছে এই জন্য সে কাপের হয়ে গেছে অথচ এই দেশের কিছু সংখ্যক এই মুসলিম নামদারি বুজুর্গানে দিন আছে যারা কিছু সংখ্যক মিটা সুন্নত পালন করে মিষ্টি খাওয়া সুন্নত এই সুন্নতটা পালন করে কিন্তু তরবারি হাতে নিয়ে যুদ্ধ করা এটা যে ফরজ এই ফরজটা লঙ্ঘন করে মিষ্টি খাওয়ার শূন্যতা পালন করে কিন্তু তরবারি হাতে যুদ্ধ করাটা যে ফরজ এই ফরজটাকে লঙ্ঘন করে আর এত নির্বুধ এরা এত আমদের তরিকা আবিষ্কার করেছে মানুষকে বিভিন্ন আমদের শিক্ষা দেয় যেমন মনে করেন রিজিকের আমল আমলও তো কি কাজ আমল শব্দের শাব্দিক করতে হলো কাজ করা রিজিকের আমল কি শিক্ষা দেয় কি এক হাজার বার নাই এক লক্ষ বার ইয়ার আজ ডাকু ইয়ার আজ ডাকু পড়া নাকি এটা পড়লে নাকি রিজিকের আমল রিজিক পাওয়া যায় এত নির্বুধ এরা কাজ না করে বসে থেকে ইয়ার আজ ডাকু উচ্চারণ করে আর বলে এটা রিজিকের আমল এর চেয়ে মূর্খ জাহেল আর কেউ কি আছে রিজিকের আমলটা কি রিজিকের জন্য কাজ করা রিজিকের জন্য কাজটা কি কেউ ক্ষেত কামারে কাজ করবে ফসল ফলাদি ফলানোর জন্য চেষ্টা করবে ব্যবসা বাণিজ্য করবে শিল্প কারখানা দিবে শ্রমিকের কাজ করবে বিভিন্ন ধরনের কাজকর্ম করবে জীবিকার জন্য এটা হলো রিজিকের আমল এরা কাজ না করার নাম দিয়েছে আমল অত আমল হলো কাজ সেই কাজ না করার নাম দিয়েছে আমল এদের উন্নতি হবে কেমন করে এই জন্য সবসময় দেখবেন পাপের বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে পাপ ওই আজকে সকালে দেখলাম একজন এদিকে গাড়ি নিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছে এটা এদের পাপের বোঝা এটা এগুলো নিজেকে এই ধরনের পাপ করছে বলেই এরা অববর্ণনে ভুগে কষ্ট করে রিজিকের আমল না করে এমন নতুন নতুন তরিকা আবিষ্কার করে পদ্ধতি আবিষ্কার করে যেগুলো সম্পূর্ণ বেদাত আর সকল বিদাতের ঠিকানা হল জাহান নাম যারা বেদাত করে এরা হলো জাহান নামী রাসুল্লাহ সাল্লু যখন হাউজে কাউসারের পানি পান করাবেন তখন একদল লোক ওনার সামনে গিয়ে হাজির হবে পানি পান করার জন্য তিনি দেখে তাদেরকে চিনবেন তারা ওনাকে দেখে চিনবে এমন সময় রাসুল্লাহ সাল্লাহামের ওই হাউজে কাউসারের সামন থেকে এদেরকে টেনে নেওয়া হবে দুদুকের দিকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে তখন রাসুল্লাহ সাল্লু আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ইয়া আল্লাহ এরা তো আমার সঙ্গী আমার সাথীগণ আল্লাহ তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে সংবাদ দিবেন আপনি যখন দুনিয়া থেকে চলে আসলেন এরা তখন আপনার রেখে আসা দিন ইসলামের মধ্যে তারা রদ বদল করেছিল পরিবর্তন পরিবর্তন করেছিল অনেক বিদাতের জন্ম দিয়েছিল আপনার দিনের মধ্যে নতুন নতুন তরিকা আবিষ্কার করেছিল তখন রসুল্লাহ সাল্লাই বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ার বাদি তখন তিনি তাদেরকে অভিশপ্ত করে তাড়িয়ে দিবেন সেখান থেকে যে দূর হও দূর হও ওই সকল পাপিষ্টরা যারা আমার পরে দিন ইসলামের মধ্যে নতুন নতুন অনেক পদ্ধতি আবিষ্কার করেছিলেন এরা কেমন পাপিষ্ট হাউজে কাউসারে সামন থেকে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যাদেরকে তাড়িয়ে দিবেন ধমকিয়ে এরা কি কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে কখনো পারবে না এরা চিরস্থায়ী জাহান্নামী এই জন্য বেদাতিগণ চিরস্থায়ী জাহান নামে এরা দুনিয়ায় নতুন নতুন তরিকা আবার আবিষ্কার করে আল্লাহ দিনের পথে যুদ্ধ জেহাদ না করে অথচ আল্লাহ সুবাহ আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধ করাটাকে খরচ করেছিলেন আল্লাহ সুবাহ এই কথাটা এখানে বলে দিয়েছেন একটা বড় একটা কর্মসূচি আমাদের মনে রাখতে হবে যদি সার্বজনীন অভিযানের জন্য কোন সিদ্ধান্ত গৃহীত হয় আর সেই সময় ওই অভিযানে যদি কেউ অংশগ্রহণ না করে আত্মগোপন করে নিজে নিরাপত্তার চিন্তা করে বাঁচার জন্য সেখান থেকে সরে যায় এরপর যদি বিজয় আসে সুদিন আসে সেই সময় এসে হাজির যদি হয় তাকে আর কখনো দলভুক্ত করা যাবে না তাদেরকে সরিয়ে দিতে হবে তুমি আর কখনো আসবে না আমাদের বাড়ির কাছে কারণ এ নিরাপদ নয় এই ধরনের লোকজন আর নিরাপদ নয় তাকে আর কখনোই দলভুক্ত করা যাবে না এরা স্থায়ীভাবে মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত হওয়া থেকে তাদের যোগ্যতা হারিয়েছে তারা কখনো এখানে শরিক হতে পারবে না তারা সুদিনে এসে কিন্তু এখানে হাজির হবে তারা এখানে তারা সুদিনে হাজির হবে আল্লাহ এই কথাটাই বলছেন দানু কালিল খুরুজ তারা এসে আবেদন করবে আমাদেরকে সুযোগ দেন আমরাও যুদ্ধ করব এই বিভিন্ন ধরনের তারা সুযোগ চাইবে কিন্তু তাদের এই বড় বড় কথায় আর কান দেওয়া যাবে না তাদেরকে আর কখনো মুসলমানদের দলভুক্ত করে কোন অভিযানে প্রেরণ করা যাবে না এই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না এই জন্য আল্লাহ বলছেন বলে দিন না তোমরা আমাদের সাথে কখন আর বের হবে না কোন অভিযানে তোমরা আমাদের সাথে আর থাকবে না এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের সাথী হয়ে কখনো তোমরা যুদ্ধ করবে না কত কেমন স্পষ্ট কথা আল্লাহ জানিয়ে দিলেন কারণটা কি তোমরা প্রথমবার যুদ্ধ অভিযানে বের হওয়ার চেয়ে তোমরা পিছনে বসা টাকাই পছন্দ করেছিলে তোমরা প্রথমবার যখন প্রয়োজন ছিল তোমাদের বের হওয়ার সেই সময় যেহেতু তোমরা বের হওনি এখন তোমাদের আর প্রয়োজন নাই কারণ এরা যদি মুসলমানদের দলভুক্ত থাকে এরা হল সুবিধাবাদী এই সুবিধাবাদীরা যদি থাকে প্রকৃত মুমিনদের মনে দুর্বলতা সৃষ্টি করবে তাদের ইমানের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে প্রকৃত মুমিনদেরকে দুর্বল করে দেবে এবং মুসলিম জামার মধ্যে বাঙ্গন ধরাবে ফেতনা ছড়াবে এরা মুসলমানদের জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই জন্য রোগাক্রান্ত সুবিধাবাদী যেগুলো আছে এরা যখন চিহ্নিত হয়ে যাবে এরপর তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না আল্লাহ স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছেন যদি কোনো জামাত আল্লাহর এই নির্দেশ অমান্য করে নিজের দল বড় করার মানসিকতায় এই সুবিধাবাদীদেরকেও যদি দলের অন্তর্ভুক্ত করে ওই জামাত কোনোদিন আল্লাহ দিনের পথে জিহাদ করার উপযুক্ত জামাত হিসেবে টিকে থাকতে পারবে না যে কোনো সময় বিশৃঙ্খলায় পতিত হয়ে শেষ হয়ে যাবে তাদের দ্বারা বিজয় সম্ভব হবে না কারণ আল্লাহ দিনের বিজয়ের জন্য তিনি সংখ্যাধিক্য কামনা করেননি এবং সংখ্যার কোনো শর্ত আরোপ করেননি তিনি কোয়ালিটির শর্ত দিয়েছেন কোয়ান্টিটি নয় আল্লাহ সুবাহ ঘোষণা করেছেন তোমরা গাবিও না তোমরা দুশ্চিন্তা করো না তোমরা এই বিজয়ী হবে শর্ত একটা যদি তোমরা মুমিন হও এখানে কোয়ালিটি শর্ত দিয়েছেন কোয়ান্টিটি নয় প্রকৃত মুমিন যদি তোমরা হও তোমরা বিজয়ী হবে তোমরা দুশ্চিন্তা করো না ঘাবড়াইও না এখানে দল বড় করার কথা বলা হয়নি এই জন্য এই ধরনের রোগাক্রান্ত সুবিধাবাদী লোকদেরকে নিয়ে দল বড় করার জন্য আল্লাহ এখানে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেহেতু ইসলামী সংগঠনের এগুলাও কিন্তু কিছু কর্মসূচি গুরুত্বপূর্ণ কর্মসূচি কোরআন মজিদের আয়াতগুলো আমাদেরকে এখানে প্রদান করছে তাদেরকে বলা হলো তোমরা যেহেতু প্রথমবারে যখন তোমাদের যুদ্ধ অভিযানে বের হওয়া সবচেয়ে বেশি জরুরি ছিল সেই সময়ে বের না হয়ে তোমরা ঘরে বসে রয়েছিলে আর সেটাকে তোমরা পছন্দ করেছিলে তাহলে এখন তোমাদের ঘরে যে মহিলারা বসে আছে যেইভাবে তাদের মতো তোমরা এখনো বসে থাকো আর বের হওয়ার চিন্তা করো না তোমাদের আর প্রয়োজন নাই আমাদের আল্লাহ সুবাহ এখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ এই কর্মসূচি দিয়েছেন আমরা যেন দিনের বিজয়ের লক্ষ্যে পরিচালিত এই জিহাদে আমরা যেন কখনো এমন ভুল না করি সুবিধাবাদী লোক যখন চিহ্নিত হয়ে যাবে চিহ্নিত হওয়ার পর তাকে আর সুযোগ দেওয়া যাবে না তাকে আর সাথে রাখা যাবে না আমরা যেন সর্বাবস্থায় প্রকৃত পক্ষে যারা আল্লাহ রেজামন্দির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তার গান মাল কোরবান করে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছে তাদেরকে প্রকৃত এবং উপযুক্ত মর্যাদা দিয়ে তাদেরকে জেহাদের কাজে নিয়োজিত রাখি এবং তাদেরকে সকল কাজে তাদের যোগ্যতার বিকাশ সাধনের সুযোগ করে দিয়ে তাদেরকে সার্বক্ষণিক কাজের মধ্যে আমরা রাখতে পারি এই চেষ্টাই আমাদের সবচেয়ে করা উচিত সুবিধাবাদীদেরকে কখনো সুযোগ না দিয়ে তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর কোরআন অনুযায়ী কোরআনের গাইডেন্স অনুযায়ী আমরা আমাদের নিজেদেরকে গড়তে পারি আমাদের সংগঠনকে গড়তে পারি তাহলেই এই জমিনে দিনের বিজয়ের পথে আমরা এগিয়ে যেতে পারব এবং কুফফারদের ভিত্তিকে আমরা চুরমার করে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন না কোনো প্রশ্ন যদি থাকে এখানে আমাদের আমাদের বুঝিনি বুঝিনি না না না না প্রথম যারা একেবারে অংশগ্রহণই করে নাই তাদের কথা এখানে বলা হয়নি এখানে হলো যারা মুসলমানদের দলভুক্ত হয়ে গিয়েছে হওয়ার পরই তো তাদেরকে অভিযানের জন্য তাদেরকে ডাকা হয়েছে সেই ডাকে তারা সারা দেয়নি যারা এখানে দলভুক্তই তো কোনো হয়নি তাদের কথা এখানে বলা হয়নি আমাদের এক রহমান সাহেব সিলেটে লেবার এলাকায় যখন তাগুদের হাতে বন্দি ছিলেন তখন কিন্তু একটা ঘোষণা করছিল যে আমাদের সকল সাথীরা যে যেখানে আসতো তাদের সবাই ঘোষণা করেছে যাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তাগুদের বাহিনীর সাথে কিন্তু এই সময় কিন্তু কেউ সাড়া দেয় না আমাদের সংগঠনের পক্ষ থেকে কেউ সাড়া দেয় হ্যাঁ। না এই ঘোষণা তো আমরা শুনিনি হয়নি কে বলো তোমাকে আমি তো ওইখানে ছিলাম ইয়ে না না না না আমি তো ওইখানে ছিলাম না না এই ধরনের